আধ্যাত্মিক ঘটনার প্রকাশ ঘটে এবং হজরত হাকিম মৌলভি নূর আল দিন রহমল্লা তালা আলাহের প্রথম বয়াত গ্রহণের সৌভাগ্য ও সম্মান লাভ করেন আর একই সাথে ইসলামের ইতিহাসে একটি বিপ্লবী তবে অত্যন্ত বিনয়ী এক নতুন অধ্যায়ের সূচনা হয় আল্লাহর অশেষ রহমতে আজ আমাদের মুসলিম জামাতের বিশ্বের দুইশো বারোটি দেশে বিদ্যমান এবং পৃথিবীর বিভিন্ন দেশে লক্ষ লক্ষ সদস্য রয়েছে শ্রোতামণ্ডলী আজ আমরা শুনব এই সেই মহামানবের কথা যার কথা স্বয়ং আমাদের প্রিয় প্রাণপ্রিয় নবী হজরত মোহাম্মদ মুস্তফা সাল্লাহ আলহ্লাম হাতামান বলে গিয়েছেন হজরত মোহাম্মদ মুস্তফা সাল্লাহ আলাইসাল্লাম আল্লাহর সমস্ত গুণাবলীর প্রতিফলন করেছেন পবিত্র কোরআন তিনি সাল্লাহ আলাইসাল্লামকে আবদুল্লাহ বা আল্লাহর বান্দা বলে আখ্যায়িত করেছেন যা আমরা সুরা আল জিনের বাহাত্তর নম্বর আয়তের বাহাত্তর নম্বর সুরার বিশ নম্বর আয়তে দেখতে পাই যদি বিসমিল্লাকে এক নম্বর আয়াত হিসেবে ধরা হয় মন্ডলী আজকের এই অনুষ্ঠানটি আপনারা সরাসরি শুনতে পাচ্ছেন একশো দশমিক সাত এফ এম তরঙ্গে অনুষ্ঠান চলাকালীন সময়ে আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে আমাদের সাথে কথা বলতে চান আমাদেরকে ফোন করুন ফোন নাম্বারগুলো বলে দিচ্ছি four one six four one zero six five two two অথবা টোল ফ্রি নাম্বারে ফোন করুন one eight five five four one zero six five two two মূল অনুষ্ঠানে যাওয়ার আগে আমি একটি বিষয় এখানে বলতে চাই গেল সপ্তাহে নিউজিল্যান্ডের ক্রাইস্ট চার্চে একটি মর্মান্তক দুর্ঘটনা ঘটে একটি মসজিদে হামলা চালানো হয় আমি সেই মসজিদে হামলা চালানো সেই মসজিদে যারা নিহত হয়েছেন তাদের রুহের মাগফেরাত কামনা করছি যারা আহত হয়েছেন তাদের আরও গোলাপের দোয়া করছি এবং সবাইকে দোয়ার আবেদন করছি এবং শোকাহত যারা রয়েছেন যারা শোকাহত পরিবার তাদের জন্য দোয়া করছি শ্রোতামণ্ডল চলে যায় নিখিল বিশ্ব আহমদে মুসলিম জামাতের বর্তমান খলিফা সেই হসরত মির্জা মসরুর আহমদ আয়েদ আল্লাহ তালা বিন প্রদত্ত গত সোমবার বুধবার সারাংশ চয়নকৃত অংশটুকু আমাদের সামনে উপস্থাপন করবেন শ্রদ্ধেয় মৌলানা আহমদ তারেক মোবাসের সাহেব আমাদের প্রাণপ্রিয় ইমাম হাজর খলিফুদুল মাসি আল খামেস আইদুল্লাহ তালা বিন হাসলি আজিজ গতকাল বাইশে মার্চ দু লন্ডনের বাইদুল ফতু মসজিদে মহান মসিহ মাহুদ দিবসের প্রেক্ষাপটে প্রতিষ্ঠিত মসি ও ইমাম মাহাদি আলাহ ইসলাত ওয়াসেমের আবির্ভাবের গুরুত্ব যুগের বিরাজমান অবস্থা ও তার সত্যতার বিভিন্ন নিদর্শন তুলে ধরে ক্ষুব্ধ করেন হুজুর বলেন আগামীকাল তেইশে মার্চ যা আহমদিয়া জামাতে মসিহ মাউদ দিবস হিসেবে পালন করা হয় এই দিনে মহানবী ইসলামের ভবিষ্যৎবাণী অনুসারে প্রতিষ্ঠিত মসি ও ইমাম মাহাদি আলহ ইসলাতাম তার আগমনের ঘোষণা প্রদান করেন যার শেষ যুগে পৃথিবীতে এসে জগতের সামনে ইসলামের প্রকৃত শিক্ষা তুলে ধরার ও তা প্রচার করার কথা মুসলমানদের এক পতাকাতলে ঐক্যবদ্ধ করার কথা এবং সকল ধর্মের অনুসারীদের মহানবী ইসলামের দাসত্বের গণ্ডিভুক্ত করার কথা হজরত মির্জা গোলাম আহমদ কাদিয়ানি আলাহ ইসলাতাম ঘোষণা করেন আমি সেই প্রতিষ্ঠিত মসি ও ইমাম মাহাদি যার আগমনের সুসংবাদ মহানবী সাল্লাহ আলাইসলাম প্রদান করেছিলেন হুজুর বলেন হজরত মসি মাউদ আল্লাহ ইসলাতামের রচনা সমগ্র হতে কতিপয় নির্বাচিত উদ্ধৃতি আজ আমি আপনাদের সামনে তুলে ধরব যেগুলোতে তিনি আলাহ ইসলাতাম মসি মাউদের আগমনের প্রয়োজন যুগের বিরাজমান অবস্থা আর তার দাবি ও এর সাথে সংশ্লিষ্ট বিভিন্ন নিদর্শনের উল্লেখ করেছেন হজরত মসি মাউদ আলাহ ইসলাতাম তার এক पंक्तिते लिखें वक्त था वक्त मसीहा না কিসি और का वक्त मैं না আতা তো কই और ही আয়া হতা অর্থাৎ এটি ছিল যুগ মসির সময় আমি না আসলে অন্য কেউ অবশ্যই আসতো অর্থাৎ যুগের বিরাজমান অবস্থায় দাবি করছিল যেন কেউ এসে ইসলামের দোদুল্যমান নৌকার হাল ধরে কিন্তু দুর্ভাগ্যজনকভাবে মুসলমান আলেম ওলামার অধিকাংশ যারা ইতোপূর্বে মসির আগমনের প্রতীক্ষায় অধীরভাবে আগ- অপেক্ষা করছিল হজরত মসিহ মাহুদ আলাহ ইসলাতাম ও তার জামাতের বিরুদ্ধে সাধারণ মুসলমানদের কাছে তারাই এতটা মিথ্যাচার করেছে ও তাদেরকে বিরোধিতায় উস্কে দিয়েছে যে হত্যার ফতোয়া পর্যন্ত জারি করেছে তার বিরুদ্ধে আজ পর্যন্ত পৃথিবীর বিভিন্ন দেশে এবং স্থানে আহমদের ওপর চরম জুলুম ও নির্যাতন চালানো হচ্ছে আর এসবই করা হচ্ছে ইসলামের নাম ভাঙিয়ে হজুর বলেন এ যুগে মসিহ মাহুদের আগমনের আবশ্যকতা কি এ সম্পর্কে স্বয়ং মসিহ মাহুদ আল্লাহ সালাতাম বলেছেন পবিত্র কোরআনে ইসরায়েলি ও ইসমাইলি এই দুই উম্মতের মধ্যে খেলাফতের সাদৃশ্যের ব্যাপারে স্পষ্ট ইঙ্গিত করেছে তিনি আলাহ ইসলাম এর সপক্ষে আয়াতে ইস্তেখলাফের ভাষ্য তুলে ধরেন যেভাবে মুসা আলাহ সালাতামের পর চতুর্দশ শতাব্দীর শিরোভাগে মসি নাসিরের আগমন হয়েছিল তেমনিভাবে এই উম্মতেও চতুর্দশ শতাব্দীর শিরোভাগে উম্মতে মোহাম্মদিয়ার মসির আগমন আবশ্যক ছিল এছাড়া অনেক দিব্যদর্শী ব্যক্তিও একই অভিমত প্রকাশ করেছেন তাদের মধ্যে শাহ আলিউল্লাহ মহাদ্দেশ দেহলভি অন্যতম যিনি বলেছিলেন মসির আগমনের প্রায় সকল নিদর্শনই পূর্ণ হয়ে গিয়েছে মসিমদ আল্লাহ সাহাদ বলেন প্রকৃতপক্ষে নিদর্শনালী সবই পূর্ণ হয়েছে বুখারি শরীফ অনুসারে আগমনকারীর একটি বড় নিদর্শন হলো তিনি ক্রুশ ভঙ্গ করবেন এবং শুকর বধ করবেন অর্থাৎ মসির নাজিল হবার যুগ হলো খ্রিস্ট ধর্মের জয় জয়াকার ও ক্রুশ পূজার আধিক্যের যুগ আর এমনটি তো এ যুগেই অর্থাৎ মসিহ মহদুল্লাহ ইসলাতাম যুগে স্পষ্ট দেখা যাচ্ছে আর এখন তিনি যুক্তিতর্কের মাধ্যমে দাজ্জালকে হত্যা করবেন কেননা হাদিসে তাই বর্ণিত হয়েছে মসি ভ্রান্ত ধর্মগুলোকে ধ্বংস করবেন সাধারণ মানুষদের নয় যুগের বিরাজমান অবস্থা ও মসির আগমনের আবশ্যকতা সম্পর্কে বলতে গিয়ে তিনি আলাহ ইসলাতাম আরও বলেন জমি যদি উপযুক্ত ও উর্বর না হয় তাহলে বৃষ্টির পানি দ্বারা তা আদৌ উপকৃত হয় না বরং উল্টো ক্ষতিগ্রস্ত হয় এখন আকাশ থেকে জ্যোতি অবতীর্ণ হচ্ছে এমন যেন না হয় যে তোমরা উপকৃত হওয়ার পরিবর্তে উল্টো অন্ধকারের গহ্বরে নিপতিত হয়ে ধ্বংস হয়ে যাও আল্লাহ তালা এই যুগের প্রতি অনেক অনুগ্রহ করে তার মনোনীত ধর্ম ও মহানবী সাল্লাহ আলহামের সমর্থনে এক ব্যক্তিকে প্রেরণ করেছেন যদি এই যুগ এতটা বিশৃঙ্খল না হতো ও ধর্মকে নিশ্চিন্ন করার জন্য এত গভীর ষড়যন্ত্র না হতো তাহলে কোনো সমস্যাই ছিল না কিন্তু তোমরা দেখছ যে চতুর্থ চতুষ্পার্শ্ব হতে এর উপর আক্রমণ করা হচ্ছে ইসলামের বিরুদ্ধে বিপুল পরিমাণে বই পুস্তক প্রচার করা হয়েছে এবং হচ্ছে খ্রিস্টানরা তাদের ধর্ম প্রচারে ব্যাপক হারে অর্থ ব্যয় করছে অথচ ইসলামের পক্ষে এমন কিছুই করা হচ্ছে না ভারতবর্ষে সেই যুগে মুসলমানদের সংখ্যা ছিল ছয় কোটি আর খ্রিস্টানরা ইসলামের বিরুদ্ধেও ছয় কোটি বই পুস্তক প্রকাশ করেছিল মোট কথা প্রত্যেক মুসলমানের হাতে একটি করে ইসলাম বিরোধী বই তারা ধরাতে সক্ষম হয়েছিল মুসলমানদের এমন কোনো পরিবার নেই যাদের দু একজন খ্রিস্টানদের খপ্পরে সে যুগে না পড়েছিল হুজুর আইদুল্লাহ রাসুল আজিজ বলেন এটি মসিমাউদ আল্লাহ আসলাম যে যুগে দাবি করেছিলেন সেই যুগের চিত্র বর্তমান যুগে যদিও এই চিত্র কিছুটা বদলেছে কিন্তু তা মূলত চরমপন্থা ও আহমদিয়াতের বিরোধিতার মাঝেই সীমাবদ্ধ রয়েছে অতএব ইসলামের প্রচার ও প্রসার প্রকৃতপক্ষে মসিমাউদ ও তার জামাতের মাধ্যমেই হচ্ছে এবং তাদের মাধ্যমেই হবে আগমনকারী মসি ও মাহাদির জন্য আল্লাহ ও রসুল সাল্লাম কিছু নিদর্শন উল্লেখ করেছেন তন্মধ্যে একই রমজানে চন্দ্রগ্রহণ ও সূর্যগ্রহণ হওয়া অন্যতম দাবিকারকের দাবির পর এই নিদর্শন প্রদর্শিত হওয়া এমন এক বিষয় যা কোনো মানুষের জন্য সাধ্যাতীত এটিকে মিথ্যা বা বানোয়াট বলে উড়িয়ে দেওয়া কোনোভাবেই সম্ভব নয় এমনকি আরববাসীরাও এই নিদর্শনকে সত্য বলে স্বীকার করেছে এই নিদর্শন দাবিকারকের সত্যতা অকাট্যভাবে প্রমাণ করছে আবার সুরাত তাকবীরের বর্ণনা থেকে দেখা যায় উষ্ট্রি বেকার হয়েছে বন্য পশুগুলো একত্রিত করা হয়েছে অর্থাৎ চিড়িয়াখানা বানানো হচ্ছে সমুদ্রগুলোকে সংযুক্ত করা হয়েছে মানুষজনকে সংযুক্ত করা হয়েছে অর্থাৎ যোগাযোগ মাধ্যমের অভূতপূর্ব উন্নতি হয়েছে এবং পুরো বিশ্ব আজ এক বিশ্ব পল্লিত রূপ নিয়েছে জ্যান্ত কবর দেয়া মেয়েদের ব্যাপারে প্রশ্ন করা যে প্রশ্ন করা যে কেন তাদের হত্যা করা হলো অর্থাৎ নারী অধিকার আন্দোলন সেটিও আজ হচ্ছে পুস্তকাদের ব্যাপক প্রচার প্রসার ইত্যাদি সব নিদর্শনই পূর্ণতা লাভ করেছে আবার হাদিসে দাজ্জালের আগমনের স্থান পূর্ব দিকে বলা হয়েছে যা ভারতবর্ষের প্রতি ইঙ্গিত করে হুজাজুল কেরামা পুস্তকের রচয়িতাও লিখেছেন দাজ্জালের ফিতনা ভারতে প্রকাশিত হয়েছে আর এটাও জানা কথা মসির আগমন সেখানেই হবে যেখানে দাজ্জালের আগমন হয়েছে মসির গ্রামের নামও কাদা আহ বর্ণিত হয়েছে যা কাদিয়ানেরই সংক্ষিপ্ত রূপ আরও আশ্চর্যের বিষয় হলো গোলাম আহমদ কাদিয়ানি নামটির আবজাদের মান বা সংখ্যার দিক থেকে এর মান একেবারে তেরোশো দাঁড়ায় এটা প্রমাণ করছে যে তিনিই প্রতিষ্ঠিত মসি যার চতুর্দশ শতাব্দীর শিরোভাগে আগমনের ইঙ্গিত আল্লাহ তার নামের মাঝে প্রচ্ছন্ন রেখেছেন এরই সাথে বিভিন্ন ঐশী আজাব বা শাস্তিও নিদর্শন হিসেবে প্রকাশিত হয়েছে যা দুর্ভিক্ষ প্লেগ ভূমিকম্প ইত্যাদির আকারে প্রকাশ পেয়েছে যার সম্পর্কে মসি মহম্মদ আল্লাহ স্বয়ং আল্লাহ তালার কাছ থেকে সংবাদ পেয়ে আগাম ভবিষ্যৎবাণী করেছিলেন আবার লেখরামের মতো বিরোধীর হুবহু ভবিষ্যৎবাণী অনুসারে নিদর্শনমূলকভাবে নিহত হওয়াও এক অসাধারণ নিদর্শন ছিল আবার সর্বধর্ম সম্মেলনে তার রচিত ইসলামী নীতিদর্শন শীর্ষক প্রবন্ধ বিজয়ী হওয়া যার বিজয়ের সংবাদ আল্লাহ আল্লাহর পক্ষ থেকে আগেই প্রদান করা হয়েছিল তাকে যার স্বীকারোক্তি চরম বিরোধী ও ইসলামের শত্রুরাও দিতে বাধ্য হয়েছে এটিও এক অসাধারণ নিদর্শন ছিল এছাড়া আরও অজস্র নিদর্শন নিদর্শন রয়েছে যা হাজর মির্জা গোলাম আহমদ কাদিয়ানি আলাহ আসলামের সত্য মসি ও মাহাদি হওয়ার বিষয়টিকে দিবালকের মতো স্পষ্ট করে দিয়েছে অর্থাৎ আল্লাহ ও তার রসুল হাজর মোহাম্মদ আসলামের প্রতিশ্রুতি ও ভবিষ্যৎবাণী পূর্ণ হয়েছে হজরত মসিহ মাউদ আসলাম বলেন নিশ্চিত স্মরণ রেখো খোদার প্রতিশ্রুতি সত্য তিনি তার প্রতিশ্রুতি অনুযায়ী পৃথিবীতে এক সতর্ককারী প্রেরণ করেছেন পৃথিবী তাকে গ্রহণ করেনি কিন্তু খোদাদালা তাকে অবশ্যই গ্রহণ করবেন আর প্রবল পরাক্রমশালী আক্রমণসমূহ দিয়ে তার সত্যতা প্রকাশ করে দিবেন আমি তোমাদের শত শতই বলছি আমি খোদাদালার প্রতিশ্রুতি অনুযায়ী মসিহ মাউদ হিসেবে এসেছি তোমরা চাইলে গ্রহণ করো নতুবা প্রত্যাখ্যান করো কিন্তু তোমাদের প্রত্যাখ্যান করায় আমার কিছুই যায় আসে না খোদাদালা যা ইচ্ছা করেছেন তাই হবে হুজুর আজিজ এরপর গত শুক্রবার নিউজিল্যান্ডে মসজিদে মুসল্লাদের উপর যে ন্যাক্কারজনক নৃশংস আক্রমণ চালানো হয়েছিল এ প্রসঙ্গ উল্লেখ করেন তিনি এই পাশবিক হত্যাযজ্ঞের কারণে তীব্র নিন্দা প্রকাশ করেন আহত ও নিহতদের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন এবং তাদের জন্য দোয়া করেন যারা এই আক্রমণের সময় পরম সাহসিকতার সাথে দুর্বৃত্তকে প্রতিরোধ করেছেন তাদের প্রশংসা করেন এবং তাদের জন্য দোয়া করেন একই সাথে নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী প্রশাসন সহ সাধারণ মানুষের ভূষী প্রশংসা করেন যারা এই ঘৃণ্য হামলার প্রতিবাদে সম্মিলিতভাবে ইসলামের প্রতি তাদের ঐকান্তিক শ্রদ্ধা ও ভালোবাসা প্রকাশ করেছেন এবং করছেন তাদের কাছ থেকে হুজুর ইসলামী বিশ্বকে শিক্ষা গ্রহণের আহ্বান জানান জানান আর যেসব জঙ্গি গোষ্ঠী এই আক্রমণের প্রতিশোধ নেওয়ার ঘোষণা দিয়েছে তাদের নিন্দা করে হুজুর বলেন এভাবে চলতে থাকলে রক্তপাতের ধারা কখনোই থামবে না বা বন্ধ হবে না খুদ্বার শেষ দিকে হুজুর আইদাদ মিনাসুল আজিজ জামাতের তিনজন নিষ্ঠাবান সেবকের মৃত্যুর সংবাদ দিয়ে তাদের গায়েবানা জানাজা পড়ার ঘোষণা দেন ইন্নালিল্লাহে বা ইন্নালিহ রাজন তারা হলেন কাদিনের মৌলানা খুরশিদ আহমদ আনবার সাহেব ফিজির নায়েবে আমির মোকারম তাহের হোসেন মুন্সি সাহেব এবং মালির মোকারম মুসা সিসকো সাহেব হুজুর তাদের সংক্ষিপ্ত স্মৃতিচারণ করেন এবং তাদের আত্মার শান্তি ও মাগফিরাত কামনা করে দোয়া করেন এবং তাদের শোক সন্তপ্ত পরিবারের জন্য দোয়া করেন আমিন প্রিয় শ্রোতা মন্ডলী হুজুর খোদবা সম্পূর্ণ শোনা কখনোই কোনো বিকল্প নেই আমরা সময়ের প্রতি লক্ষ্য রেখে খোদবার সারমর্ম উপস্থাপন করছি মাত্র আপনাদেরকে হুজুরের পুরো খোদবাটি শোনার অনুরোধ রইল হুজুরের খোদবাটি পুরো শুনতে পাবেন আমাদের এমটি নিয়মিত ওয়েবসাইট অর্থাৎ W W W dot MTA dot টিভিতে এবং আমাদের website W W W dot Ahmadiyya Bangla ও আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ ওবরাকাতহ ধন্যবাদ মৌলানা আহমদ তারেক মোবাসির সাহেব গেল খুদবার সারাংশটুকু প্রস্তুত করার জন্য এবং তা আমাদের শ্রোতাদের উদ্দেশ্যে উপস্থাপন করার জন্য সময়ত শ্রোতামণ্ডলী যেভাবে আমি বলেছি আজ তেইশে মার্চ বিশ্বের বিভিন্ন দেশে আজ স্বতঃস্ফূর্তভাবে মুছে মাউদ দিবস পালন করা হচ্ছে আজ আমরা টরন্টোতে অবস্থিত কানাডার দ্বিতীয় বৃহত্তম মসজিদ বায়তুল ইসলামেও এই এক ধরনের আয়োজন করা হয় যেখানে বিশ্ব শান্তির জন্য দোয়া করা হয় এবং সত্য ও সঠিক ইসলামকে জানা ও মানার আহ্বান জানানো হয় আর ইনি আমাদের আজকের এই আয়োজন সম্মানিত আলোচকবৃন্দদের সাথে আমি পরিচয় করিয়ে দিচ্ছি আমাদের সাথে আছেন শ্রদ্ধেয় মৌলানা সালে আহমদ সাহেব আরও আছেন শ্রদ্ধেয় মৌলানা মোহাম্মদ সোলাইমান সাহেব আমাদের উইন্ডজোর অন্টারিও স্টুডিও থেকে যোগ দিচ্ছেন শ্রদ্ধেয় মৌলানা ইনামুর রহমান সাহেব এবং আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন রেডিও আহমদিয়া বাংলা অনুষ্ঠানমালার পরিচালক এবং জামাতের একনিষ্ঠ কর্মী এবং একজন বিশিষ্ট দাইলাল্লাহ জনাব তহিদুল ইসলাম সাহেব আপনাদের সবাইকে এই অনুষ্ঠানে সাদর আমন্ত্রণ আজকের অনুষ্ঠানের প্রথম প্রশ্ন নিয়ে আমি যাব শ্রদ্ধেয় মৌলানা সালেম সাহেবের কাছে মৌলানা সাহেব আমার এই প্রশ্নের দুটি ভাগ রয়েছে প্রথমত হজরত মির্জা গোলাম আহমদ আলি সালামের জন্ম ও বংশ পরিচয় সম্পর্কে আমাদের শ্রোতাদের উদ্দেশ্যে কিছু বলবেন আর একই সাথে প্রতিষ্ঠিত মসিহ আবির্ভূত হওয়ার সময় যেসব ভবিষ্যৎবাণী রয়েছে তার কতটুকু পূর্ণতা পেয়েছে কোরআন ও হাদিসের আলোকে এর ব্যাখ্যা যদি আপনি আমাদের শ্রোতাদের উদ্দেশ্যে বলেন মৌলানা সালেম সাহেব শ্রোতা মির্জা আহমদ কাদিয়ানি যিনি কোরআন এবং আরবি অনুযায়ী শেষ যুগে এবং ইমাম রূপে আবির্ভূত হয়েছেন তার বংশ পরিচয় এভাবে যে তিনি মোগল সম্ভ্রান্ত পরিবারের সাথে সম্পৃক্ত সেই মুঘল পরিবারেরই একটি শাখা যার নাম হলো বালাস সেই শাখা থেকেই তার বংশধররা চলে এসেছে আর এই শাখার একটি বিশেষ বৈশিষ্ট্য হলো যে তারা একটি উপাধি নিজেদের সাথে ব্যবহার করত সেটা ছিল মির্জা এই বংশের একজন বুজুর্গ মির্জা হাদি বেগ সাহেব ষোলো শতাব্দীর শেষাংশে বাবরের শাসনামলে নিজ দেশ খোরাসান কে ছেড়ে প্রায় দুশো দুশো তার সাথী নিয়ে ভারতবর্ষের চলে আসেন এবং বিপাশা নদীর ধারে একটি গ্রাম তারা আবাদ করে নতুন করে এই গ্রামটির নাম ইসলামপুর রাখা হয় পরে এটি ইসলামপুর কাজী মাঝি এবং পরবর্তীতে কালের আবর্তে কাজী মাঝি এবং পরে কাজী এবং কাদি এবং ফের এরপরে এটি কাদিয়ান নামে প্রসিদ্ধ হয় মির্জা গুলাম আহমদ কাদিয়ানি আলাইসালাতামের পিতার নাম হলো মির্জা গুলাম মুর্তুজা আর মাতার নাম হলো চিরাগ বিবি তিনি তেরোই ফেব্রুয়ারি আঠারোশো পঁয়ত্রিশ সনে শুক্রবারের দিন ফজরের নামাজের সময় কাদিয়ানে জন্মগ্রহণ করেন তো এই হলো হজরত মির্জা গুলাম আহমদ কাদিয়ানি আলাইসালাতামের জন্ম এবং তার বংশের পরিচয় কেননা মোহাম্মদ আরবি সাল্লাহ আলী ওসাল্লামের বাণী অনুযায়ী তিনি পারস্য বংশীয় হবেন এবং তার যে জন্মের যে ইতিহাস রয়েছে তার বুজুর্গদের এবং তাদের পূর্বপুরুষদের তারা ইরান থেকে ভারতবর্ষে আসেন এবং পারস্য বংশের সাথে তার পারস্য বংশীয় তিনি হজরত মির্জা গোলাম আহমদ কাদিয়ানি আলাইসালাম যিনি ইমাম মাহাদি হবার দাবি করেছেন আপনার প্রশ্নের দ্বিতীয়াংশের আমি উত্তর দিচ্ছি যে হজরত মির্জা গোলাম মোহাম্মদ কাদিয়ানি আলাহিসাম যে চোদ্দ শতাব্দীর আবির্ভূত হবেন এ কথাটি সমস্ত ভবিষ্যৎবাণীর মধ্যে নিহিত রয়েছে যদি আমরা একটু গভীরভাবে সেখানে চিন্তা করি কোরআন শরীফে আল্লাহ তালা বলেছেন সুরা সাজদার ছয় নম্বর আয়াতে যে ইউদাব্বেরুল আমরা মিনাস সামায় ইলাল আরজে সুম্মা ইয়ারুজু ইলাইহি ফি ইয়াউমিন কানা মিকদারুহু আলফা সানাতিন মিম্মা যে আল্লাহ আকাশ থেকে পৃথিবীর দিকে তার হুকুম তার আদেশ প্রবর্তন করেন এরপর এটি তার দিকে উঠে যাবে একদিনে যার পরিমাণ হবে তোমাদের গণনা অনুসারে এক হাজার বছর আর অনুরূপ ভাবে নিসাই এবং বাব কিতাবুল আকেবে রয়েছে যে খায়রুল কুরুনে ইয়ালুনাহুম ইয়ালুনাহুম সুম্মা যে সর্বোত্তম শতাব্দী হলো আমার এবং এর সাথে শতাব্দী এবং এর পরবর্তী শতাব্দী অর্থাৎ তিনশো বছরের কথা বলা আছে এখানে এক হাজার আর এই তিনশো যদি আমরা নেই তাহলে শত বছর পর যে ইয়াজারুল কিসবা যখন এই পৃথিবীতে জাহারুল ফেসাদ ফিল বারে ওয়াল বাহার যে এই পৃথিবীতে সাগরে এবং পৃথিবীতে অশান্তি ছড়িয়ে পড়বে ফসাদ ছড়িয়ে পড়বে তো এই সময়টি এইভাবে নির্ধারিত রয়েছে আর সেই সময়ের যে লক্ষণাবলী তা সুরা তকবীরে আল্লাহ তালা স্পষ্ট ভাবে বলেছেন যখন সূর্য গ্রহণ হবে ঢেকে দেয়া হবে আবার আরেক জায়গায় আছে জুমিয়া শামসু আল কমালো যে চন্দ্র এবং সূর্য গ্রহণ লাগবে এবং সুরাত আকবির আল্লাহ তালা বলছেন ওয়াইজান নুজুমুন কাদারাত যখন ধর্মীয় ব্যক্তিরা নষ্ট হয়ে যাবে ওয়াইজাল জিবাল সুইয়ারাত বড় বড় বাদশাদেরকে পরাস্ত করে দেয়া হবে ওয়াইজাল ইশার উত্তেলাত আর যখন এই পৃথিবীতে উট পরিত্যক্ত হবে ওয়াইজুল ওহুস হুসেরাত বন্য মানুষকে যখন সভ্য করে তোলা হবে ওয়াইজাল বেহার সূর্যেরাত আর সেই সময় সমুদ্রকে শুকিয়ে দেয়া হবে ওয়াইজার সহ ফনুসেরাত আর বই পুস্তক অধিক হারে তখন ছড়িয়ে পড়বে এই যে যুগের লক্ষণগুলো আর ওই যে তেরো শতাব্দীর কথা যেটা কোরআন শরীফ থেকে আমি বললাম এইভাবে হজরত মোহাম্মদ মুস্তফা সাল্লাহ আলী ওসাল্লাম যে ভবিষ্যৎবাণী করেছিলেন যে সে প্রতিশ্রুত মাসি এবং মাহাদি আসবে তা স্পষ্ট আমাদের সামনে হয়ে যায় যে তিনি তেরো শতাব্দীর আবির্ভূত হবেন বুহারি শরীফে এবং মুসলিম শরীফে সেই শেষ যুগের যে লক্ষণগুলি বর্ণনা করা হচ্ছে দুঃখের বিষয় যে আজ এই সকল লক্ষণ পূর্ণ হয়ে গেছে কিন্তু এখনো অনেক মুসলমান ভাইরা কথা বলে থাকেন যে এখনো লক্ষণ পূর্ণ হয় নাই আজুর মহানবী সাল্লাহ আলী সাল্লাম বলছেন জ্ঞান উঠে যাবে ওয়াজারুল জাহালো এবং জাহালাত অজ্ঞতায় পৃথিবীতে ছড়িয়ে পড়বে শরবুল খামরে এবং মদ্যপান অধিক হারে হবে ওয়াজালু জেনা এবং জেনা অধিকাংশে এই পৃথিবীতে ছড়িয়ে পড়বে ওয়াকিলুর রিজালও আর পুরুষের সংখ্যা কমে যাবে ওয়াকসরুল নিসাও আর মহিলাদের সংখ্যা বেড়ে যাবে অর্থাৎ বড় বড় যুদ্ধ হবে ওয়ানকসুল আমালও নেক কর্ম সৎ কর্ম কমে যাবে তাকসরুল জালাজল এবং অনেক বেশি ভূমিকম্প আসবে তখন ওয়াসাদাল কাবিলাত ফাসিকুহুম আর একটি জাতির নেতা যিনি হবেন নেতৃত্ব যিনি দেবেন তিনি তাদের মধ্য থেকে সবচেয়ে খারাপ ব্যক্তি হবেন ওয়াকানা জাইমুল কমে কমে রাজুলহুম আর যে জাতির যে নেতা হবে এটা তাদের মধ্য থেকে নিকৃষ্ট ব্যক্তিরা হবে এই সমস্ত লক্ষণগুলির দিকে যদি আমরা তাকাই তাকাই যে রসুল করিম সাল্লাহ বলেছেন তা আমরা পূর্ণ হতে দেখছি অনুরূপ ভাবে ব্যাহাটি তে হাদিস রয়েছে মিসকাত শরীফের যে ইয়াতি নাস জামানুন যে মানুষের উপর এমন এক সময় আসবে লা ইয়াবকা মিনাল ইসলাম ইল্লা স্মুহু যখন ইসলাম নামে মাত্র থাকবে ওয়া লা ইয়াবকা মিনাল কুরআন ইল্লা রাসমুহু কুরআন পাতা লিপিবদ্ধ থাকবে মাসাজিদ আমিরাতুন আর মসজিদ সমূহ অত্যন্ত সুরম্য হবে সুন্দর হবে চাকচিক্যপূর্ণ হবে ওয়াহিয়া খারাবুম মিনাল হুদা কিন্তু হিদায়াত শূন্য হবে ওলামাহুম হুম সর্বমন্তা হাতা দিম সময় সে তথাকথিত মুসলমানদের ওলামাগণ পৃথিবীর ধরাপৃষ্ঠে নিকৃষ্ট জীব হবে ইন্দা ইন্দাহুম তাখরুজুল ফিতনা ফিতনা তাদের দিকেই তাদের থেকে সৃষ্টি হবে ওয়া ফিহিম তাউদ আর তাদের মধ্যে ফিরে যাবে আবার রসুল করিম সাল্লাহ আলী সাল্লাম বলেছেন তিরমিজির হাদিস লাইয়াতিয়ান্না উম্মতি কামাতা আলা বনি ইসরাইলা আমার উম্মতের উপর এমন এক সময় আসবে যেভাবে বনি ইসরায়েলের উপর এসেছিল আজবাল্লাহ আলে বিল্লাহ আলে পদে পদে আমার উম্মত তাদেরকে অনুসরণ করবে হাত্তা ইনকালা মিনহুম মান আতা আলা উম্মিহি আলানিয়াতান এমনকি কেউ যদি তার মার সাথে প্রকাশ্যে জেনার উদ্দেশ্যে এসে থাকে লাকালাফি উম্মতি মাইয়াসনাহজালিকা আমার উম্মতের মধ্যে এরকম নিকৃষ্ট ব্যক্তির সৃষ্টি হবে ওয়াইন্না বনি ইসরাইল তাফালাকাত ইসনাইন ইসনাতাইন ওয়া মিল্লাতান বনি ইসরাইল 72 ফিরকায় বিভক্ত হয়েছিল কুল্লুহুম ওয়া সাতাফতারকু উম্মতি আলা সালাসিন মিল্লাতান আর আমার উম্মত আত্মল ফিরকায় বিভক্ত হবে কুল্লুহুম ফিন্নাহার সবাই জাহান নামে যাবে ইল্লা মিল্লাতুল ওয়াহিদা একটি মিল্লাত ব্যতি রেখে সাহাবারা বললেন মানে হ্যাঁ রসুল আল্লাহ আল্লাহ রসুল এরা কারা বললেন যে তারা আমার এবং আমার সাহাবাদের সুন্নতির উপর প্রতিষ্ঠিত থাকবে এই যে লক্ষণাবলীর দিকে যদি আমরা তাকাই এই সমস্ত লক্ষণগুলি আজ আমরা চতুর্দিকে আমরা দেখতে পাই আজ মোহাম্মদিয়া দিশাহীন কোন নেতাহীন কোন নেতৃত্বে কোন এমন আধ্যাত্মিক ব্যক্তিত্ব তাদের মাঝে নেই প্রত্যেকেরই এক একটা আলাদা কিবলা হয়ে রয়েছে কারো খোদা কেউ কারো খোদা কেউ আজ এই উম্মতে মোহাম্মদিয়া সারা পৃথিবীতে নিষ্পেষিত হচ্ছে নির্যাতিত হচ্ছে কেননা আল্লাহ তালা পবিত্র পুরাণে বর্ণনা করেছেন ওয়ামা কুন্না মুআজ্জিবিনা আত্তালাবাসা রসুলা যে আমরা সতর্ককারী অথবা রসুল না পাঠিয়ে এই আমরা দুনিয়াবাসীকে আমরা আজাব দিই না ধন্যবাদ মৌলানা সালামত সাহেব আমি আপনার কাছে আরেকবার ফেরত আসবো আমি এই মুহূর্তে আসলে এই ব্যাপারটি এত ব্যাপক যা সম্পর্কে ঘন্টার পর ঘন্টা আলোচনা করা যেতে পারে একটি ছোট্ট কথা আমি আমাদের শ্রোতাদের উদ্দেশ্যে বলতে চাই তা হলো সর্বপ্রথমে মেসায়ানিজম কি বা এর শাব্দিক অর্থটা বোঝা দরকার আর তা হলো মসির উপর বিশ্বাস এক মহান উদ্ধারক ও ত্রাণকর্তা মেসা শব্দটি উৎপন্ন করা হয়েছে আরবি শব্দ মেসাহা ইয়াসাহু যার মূলত বোঝায় এক পবিত্র নদীর স্পর্শ পাওয়া মানব এক মহান ও বৈপ্লবিক নবীর ছোঁয়া এই শব্দটির আরও একটি শাব্দিক অর্থ রয়েছে আরবিতে সাহাইয়াসু যার মানে হচ্ছে প্রচার করা বা বিস্তার করা বা সত্য ও পবিত্র শিক্ষা প্রচার করা সমগ্র পৃথিবীতে শ্রোতামণ্ডলী আপনারা এই অনুষ্ঠানটি শুনতে পাচ্ছেন একশো দশমিক সাত এফ এম তরঙ্গে আমাদেরকে প্রশ্ন করুন four one six four one zero six five two two one eight five five four one zero six five two two একটি আপত্তিজনক প্রশ্ন নিয়ে আমি যাব শ্রদ্ধেয় মৌলানা সোলাইমান সাহেবের কাছে মৌলানা সাহেব হজরত মির্জা গোলাম আহমদ আলাইসাল্লাম সম্পর্কে আমাদের ও আহমদি ভাই বোনদের এমনকি অনেক অমুসলমানদের মধ্যেও একটা ভ্রান্ত ধারণা রয়েছে যারা তারা দাবি করেন যে তিনি যা দাবি করেছেন মসিম আদ যা দাবি করেছেন তার কিছু অংশ আমাদের শ্রোতাদের উদ্দেশ্যে বলুন মৌলানা মোহাম্মদ সাল্লাম সাহেব জি ধন্যবাদ আপনাকে এবং যারা এই রেডিও অনুষ্ঠান শুনছেন সকলকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ হজরত মির্জা গুলাম আহমদ কাদিনী আলাহ ইসলাম যে সমস্ত দাবি করেছেন এর কোনটি আসলে আপত্তিজনক নয় যদি মূল বিষয়টি বোঝা যায় এবং হজরত মির্জা গুলাম আহমদ কাদিনী আলাহ ইসলাম সেই দাবি করেছেন সেই মর্যাদাই তিনি প্রকাশ করেছেন যে মর্যাদা জামাত এবং বড় বড় বুজুর্গ আউলিয়ারা শেষ যুগে আগমনকারী মহাপুরুষের জন্য বলে গেছেন তাদের কাছে যে আপত্তিজনক মনে হয় তারা আমি যদি আপনার কথা বুঝে থাকি তাহলে তারা বিভ্রান্তির মাঝে থাকে বা তাদের মাঝে একটি অপপ্রচার করে তাদেরকে এমন একটি বিভ্রান্তকর অবস্থায় রাখা হয়েছে যে বলা হয় যে মির্জা গোলাম আহমদ কাদিনী আল ইসলাম এক স্বতন্ত্র নবুয়তের দাবি করেছেন আর যেটি রসুল আকরম সাল্লাহ ইসলামের নবীন হওয়ার পর তার এই ধরনের দাবি সম্পূর্ণভাবে কুফুরি তো এই সংশয়টা সমস্ত মানুষের মাঝে রয়েছে মুসলমান সাধারণ মুসলমানদের মধ্যে রয়েছে আর এটার জন্য দায়ী হলো সেই সমস্ত আলেমুলামারা যারা মিথ্যা এবং ভুল প্রচার করে আহমদিয়া মুসলিম জামাতের প্রতিষ্ঠাতা হাজর মির্জা গোলাম আহমদ কাদিন আল ইসলামের বিরুদ্ধে মানুষের হৃদয়ের মাঝে এক ধরনের ঘৃণা সৃষ্টি করেছে যদি চিন্তা করে দেখা হয় তাহলে মির্জা গোলাম আহমদ চাঁদিনী আল ইসলাম যে দাবি করেছেন তার মাঝে কোনো আপত্তির কিছু নেই বরং রসুল আকরাম সাল্লাহ আলাইসাল্লামের শ্রেষ্ঠত্ব এবং সম্মান প্রতিষ্ঠিত হয় যেমন ধরুন রসুল আকরম সাল্লাহ ইসলামের হাদিস যদি বিশ্লেষণ করা হয় তাহলে সবচেয়ে নিকটতম যে হাদিস গ্রন্থ রসুল আকরম সাল্লাহ ইসলামের পরে একশো হিজড়ির মধ্যে যে গ্রন্থ রয়েছে সেটি হলো হাম্বাম বিন মুনাব্বার গ্রন্থ সেহিফা মুনাব্বা তো তার যে গ্রন্থ সেটার মধ্যে শেষ যুগের আগমনকারীর কোনো উল্লেখ নাই ঈসা আলাহ ইসলাম সম্পর্কে কোনো উল্লেখ নাই মাহাদি সম্পর্কে কোনো উল্লেখ নাই এরপর মোয়াত্তা ইমাম মালিকের গ্রন্থ সেটার মাঝেও ঈসা আলাহ ইসলাম এবং মাহাদি সংক্রান্ত কোনো উল্লেখ নাই এরপর সেহি হাইন যেটি সবচেয়ে নির্ভরযোগ্য হাদিস গ্রন্থ এবং বুখারি এবং মুসলিম সেখানে হজরত ঈসা আলাহ ইসলাম সম্পর্কে আগমন আগমন আগমনের ভবিষ্যৎবাণী রয়েছে রসুল আকরম সাল্লাহ ইসলাম বলছেন কাইফা আন্তুম ইজা নাজালা ইবনু মারিয়ামা ফিকুম ওয়া ইমামুকুম মিনকুম এটি বুখারি শরীফের হাদিস যে তোমাদের অবস্থা কেমন হবে যখন ঈসা ইবনে মারিয়াম তোমাদের মধ্যে আবির্ভূত হবে এখন রসুল আকরম সাল্লাহ ইসলাম খাতামান্নাবিন হওয়ার পর শেষ যুগে আরেকজন নবীর যে প্রয়োজন আছে এটা কিন্তু সবাই স্বীকার করে এবং এহলে সুন্নাত ওয়াল জামাত বুজুরগান এই বিষয়ে একমত যে রসুল সাল্লাহ ইসলাম শেষ নবী হওয়ার পরেও একজন নবুয়তের প্রয়োজন আছে একজন নবীর প্রয়োজন আছে যে নবী এসে মুসলমানদের সংশোধন করবে আহলে সুন্নত ওয়াল জামাত এবং বুজুরগান এ কথা বলেছেন কিন্তু শরীয়তধারী কোন নবী তো আসতে পারে না কেন শরীয়ত তো কমপ্লিট হয়ে গেছে রসুল আকরম সাল্লাহ ইসলামের মাধ্যমে এ কারণে তারা বলছেন যে হজরত ঈসা আল ইসলাম যিনি আসবেন তিনি নিজে রসুল আকরম সাল্লাহ ইসলামের সমর্থক হবেন তিনি নিজের পদে নবী থাকবেন কিন্তু তার সমর্থন করবেন হজরত মোহাম্মদ সাল্লাহ ইসলামের শিক্ষার এবং তার শরীয়তের তিনি প্রচারক হবেন এই কথা এলে সুন্নাত ওয়াল জামাতের স্পষ্টভাবে প্রচলিত এবং রয়েছে পরবর্তীতে সিয়াসিত্তার অন্যান্য হাদিস গ্রন্থ এবং মুসলমান উম্মতে মুসলিমার যে গ্রন্থাবলী রয়েছে সেগুলোতে ইমাম মাহিদির কথাও এসেছে এই ইসা আলাহ ইসলামের বিভিন্ন গুণ হিসেবে ইমাম মাহিদি আলাহ ইসলামের উল্লেখ রয়েছে তো এই যে শেষ যুগে আগমনকারী যে মহাপুরুষ তার যে মর্যাদা এই ক্ষেত্রে কিন্তু আহমদিয়া মুসলিম জামাত এবং অন্যান্যদের মাঝে কোনো দ্বিমত নেই প্রশ্ন হলো আহমদিয়া মুসলিম জামাত বলছে যে সে যে ঈসা আলাহ ইসলাম আজ থেকে দু বছর আগে এসেছিলেন তিনি স্বাভাবিকভাবে ইন্তেকাল করেছেন এবং আল্লাহ তালার কাছে চলে গেছেন আর অন্যান্য যে মুসলমানরা রয়েছে তারা বিশ্বাস করেন যে ঈসা আলাহ ইসলাম এখনো মারা যান নাই তিনি আকাশে জীবিত অবস্থায় আছেন কিন্তু মর্যাদাগত দিক থেকে শেষ যুগে আগমনকারী মহাপুরুষের কি মর্যাদা হবে এহলে সুন্নাত ওয়াল জামাত এবং আহমদিয়া মুসলিম জামাতের মাঝে বিরোধ নেই এখন যদি শেষ যুগে আগমনকারী ঈসা প্রতিশ্রুত ঈসা যে দু হাজার বছর আগের ঈসা যদি হয়ে থাকে তাহলে কোরআন শরীফে লেখা আছে যে ওয়া রাসুলান ইলা বনি ইসরাইল যে তিনি বনি জন্য তিনি নবী হবেন বনি জন্য তিনি নির্ধারিত রসুল প্রেরিত হয়েছেন অতএব ইসলাম যখন আসবেন তখন বনি ইসরায়েলের জন্য তিনি নির্ধারিত থাকবেন সমস্ত মানব জাতির জন্য হতেই পারেন না আর যখনই সমস্ত মানব জাতির জন্য তার নবুয়কে উন্মুক্ত করা হবে তখন কোরআন শরীফের সেই আয়াত রহিত করতে হবে অতএব রসুল আকরম সাল্লাহ ইসলাম যেহেতু খাতামান নবীন তারপর আর কোন ধরনের স্বতন্ত্র নবী আসতে পারে না মির্জা গুলাম আহমদ কাদিন আলাহ ইসলাম এই কথাটা বলেছেন যে রসুল আকরাম সাল্লাহ ইসলাম খাতামান নবীন তারপর কোন নবী আসতে পারে না তাই ঈসা আলাহ ইসলামও আসতে পারে না ঈসা আলাহ ইসলামের গুণে গুণান্বিত হয়ে আরেকজন আসতে পারে তো রসুল আকরাম সাল্লাহ ইসলামের যে মর্যাদা এবং যে গুণাবলী সেই গুণে গুণান্বিত হয়ে যে মহাপুরুষ আসবেন তিনি হলেন সেই প্রতিশ্রুত মাসি এবং প্রতিশ্রুত মাহাদি মির্জা গোলাম আহমদ কাদিনী আলাহ ইসলাম মূলত সেই প্রতিশ্রুত মাসি হবার দাবি করেছেন রূপক ভাবে এবং সেই প্রতিশ্রুত মাহাদি হওয়ার দাবি করেছেন এটি আল্লাহ তালার পক্ষ থেকে আদিষ্ট হয়ে তিনি এই দাবি করেছেন স্বতন্ত্র কোন নবুয়তের দাবি করেননি স্বতন্ত্র কোন রেসালাতের দাবি করেননি স্বতন্ত্র ইসলাম থেকে ইসলামের গণ্ডি বহির্ভূত হয়ে তিনি কোন দাবি করেননি তিনি দাবি করেছেন যে রসুল আকরম সাল্লাহ ইসলাম এমন মহান নবী যার আলোয় আলোকিত হয়ে মানুষ যদি আলোকিত হয় সে অন্যকে আলোকিত করতে পারে এটা হলো রসুল আকরম সাল্লাহ ইসলামের মর্যাদা এর জন্য বাইরে থেকে রসুল আকরম সাল্লাহ ইসলামের উম্মত কে সংশোধনের জন্য বাইরে থেকে নবী রসুল আসার প্রয়োজন নাই রসুলের ঔরসের মাঝে রসুলের বংশের মাঝে রসুলের উম্মতের মাঝে এমন ক্ষমতা রসুল সাল্লাহ ইসলাম সৃষ্টি করতে পেরেছেন এবং তার কুয়তে কুৎসিয়া এমন রয়েছে যে তার উম্মতের মধ্য থেকে এমন বুজুর্গ তৈরি হইতে পারে যারা ঈসা আলাহ ইসলামের সমতুল্য হবে এবং তারা ইসলামের ঝান্ডা তারা বহন করবে আমি তবারক হিসেবে হাজার মসিম মহামুদুল্লাহ ইসলামের একটি উদ্ধৃতি পাঠ করে দিচ্ছি শ্রোতাদের উদ্দেশ্যে যে হাজার মসিম মাহমুদুল্লাহ ইসলাম কিভাবে আহ্বান করেছেন তো হাজরত এই কথাটি স্পষ্ট জেনে রাখা দরকার যে আঠারোশো বিরাশি সালে হাজরত মির্জা গোলাম আহমদ কাদিনী আল ইসলাম মামুর বিন আল্লাহ হওয়ার দাবি করেছেন আল্লাহর পক্ষ থেকে আসার দাবি করেছেন এরপর তিনি ইমাম মাহিরি হবার দাবি করেছেন আর প্রতিশ্রুত মসি হবার দাবি করেছেন হাজরত মসি মাহমুদুল্লাহ ইসলাম বলছেন আমি এখন কেবল আল্লাহর প্রতি কর্তব্য হিসেবে অতীব জরুরি একটি বিষয় জানাচ্ছি আল্লাহ তালা চতুর্দশ হিজরি শতাব্দীর প্রারম্ভে সুরক্ষিত ইসলাম ধর্মের সংস্কার ও সমর্থনের উদ্দেশ্যে আমাকে তার পক্ষ থেকে প্রত্যাদিষ্ট করে প্রেরণ করেছেন এই রোগাক্রান্ত যুগে কোরআন শরীফের মাহাত্ম এবং মহানবী হজরত মোহাম্মদ মুস্তফা সাল্লাহ ইসলামের শ্রেষ্ঠত্ব প্রকাশ করা আমার কর্তব্য আর খোদা প্রদত্ত আত্মিক জ্যোতি অনুগ্রহ রাজি ঐশী নিদর্শন আর খোদা প্রদত্ত বিশেষ জ্ঞান দ্বারা ইসলাম ধর্মের উপর আক্রমণকারী সকল শত্রুকে প্রতিহত করাও আমার কাজ বারাকাতুর দোয়া পৃষ্ঠা নাম্বার তেতাল্লিশ চুয়াল্লিশ অতএব এটি স্পষ্ট মির্জা আহমদ কাদিনী আল ইসলাম নতুন কোন ধর্ম নতুন কোন শরীয়ত নিয়ে আসেননি রসুল আকরম সাল্লাহ ইসলামের চাকর হয়ে তার গুণে গুণান্বিত হয়ে তার আলোয় আলোকিত হয়ে ইসলামের সপক্ষে তিনি দাঁড়িয়েছেন সারা পৃথিবীকে মোকাবেলা করার জন্য এবং সারা পৃথিবীকে ইসলামের শান্তির ইসলামের ছায়া এবং পতাকা তলে নিয়ে আসার জন্য আল্লাহ তালা আমাদের সকলকে এই বিষয়টি বোঝার তৌফিক দিন ধন্যবাদ মৌলানা মোহাম্মদ সোলাইমান সাহেব অত্যন্ত সুন্দরভাবে বিষয়টি বিশ্লেষণ করার জন্য আমি শ্রদ্ধেয় সকল আলোচক বিন্দুদের দৃষ্টি আকর্ষণ করে বলছি আপনারা উত্তরগুলো সংক্ষেপে দেওয়ার চেষ্টা করবেন আমার কাছে অনেকগুলো প্রশ্ন আছে আজকে আমি মৌলানা সালাইমান সাহেবের কাছে আবারও যেতে যাচ্ছি মৌলানা সাহেব আমার এই প্রশ্নের দুটো ভাগ রয়েছে সৌভাগ্যক্রমে আজকে প্রত্যেকটি প্রশ্নের দুটো ভাগ আপনার জন্য রয়েছে যেভাবে আমি বলেছি আজ তেইশে মার্চ বিশ্বব্যাপী আহমদে মুসলিম জামাত মুসি মাওদ দিবস পালন করছেন করেছেন এবং আজ থেকে ঠিক একশত তিরিশ বছর আগেই ঐশী জামাতের শুভযাত্রা আরম্ভ হয় এই এর প্রেক্ষাপট সম্বন্ধে কিছুটা আলোচনা করুন আর একই সাথে দ্বিতীয় ভাগ যেটা মুসলিম আল্লাহ ইসলামের এই যে আলাদা একটা জামাত আমাদের মুসলিম জামাতই বা কেন প্রতিষ্ঠা করলেন এটার কোনো দরকার ছিল কি আমরা নামাজ পড়ি রোজা রাখি হজ করি আলাদা করে নতুন আর একটা জামাত তৈরি করার কি দরকার ছিল মৌলানা সাল্লাম যদি সংক্ষেপে উত্তর দিতেন কথা হলো এই যে গোলাম আহমদ কাদিয়ানি আলাইসালাম যখন তার বই পুস্তক লেখা শুরু করেন এবং ইসলামের সপক্ষে তিনি অকট্ট দলিল প্রমাণ দিচ্ছিলেন আর্যদের হিন্দুদের এবং খ্রিস্টানদের বিরুদ্ধে এবং বিশেষভাবে মহানবী সাল্লাহ আলী ওসাল্লামের সত্তায় এবং ইসলামের উপর এবং কোরআনের উপর যে সমস্ত আপত্তি চতুর্দিক থেকে তখন হচ্ছিল তখন একমাত্র মির্জা গোলাম মোহাম্মদ কাদিয়ানি আলাহ সালাতামই সেগুলোর দাঁত ভাঙা উত্তর দিচ্ছিলেন সময়টা এরকম ছিল যে ইসলামের জন্য একটি ক্রান্তি লগ্ন ছিল উত্তরদাতা কেউ ছিল না মির্জা সাহেবের এই লেখা এই উত্তর সমূহ যখন মুসলমানদের কাছে পৌঁছলো তারা সবাই এটাকে সাদরে গ্রহণ করলো এবং তারা ভাবলো যে ইসলামের মুক্তিদাতা কেউ এসেছে এবং মহানবী সাল্লামের সম্মান এবং মর্যাদাকে এই পৃথিবীতে প্রতিষ্ঠিত করার লক্ষ্যে অবশ্য অবশ্যই আল্লাহর পক্ষ থেকে কেউ এসেছেন এবং সেই সময় অনেক বড় বড় বীর বুজুর্গরা তারা তৎকালীন তারা মির্জা সাহেবের হাতে বয়াত নিতে প্রস্তুত হলো এবং তারা বলতে লাগলো যে আমাদের বয়াত নেন মির্জা গোলাম আহমদ কাদিয়ানি এই সমস্ত বইপুস্তক পড়ে লুধিয়ানার সুফি আহমদ সাহেব যার অনেক মুরিদ ছিল হাজারো মুরিদ ছিল তিনি সিএম মহমদ কাছে কয়েকবার আবেদন করেন যে আপনি বয়াত নেন হজরত মির্জা গোলাম আহমদ কাদিয়ানি আলাহিসাম বলেন যে এখন আল্লাহর পক্ষ থেকে আমার কাছে কোনো নির্দেশ আসেনি শতে আবার জানসব লিখেন আমরা রোগীদের কি হতমীপে নিগাহ যে আমরা যারা আধ্যাত্মিকভাবে অসুস্থ তোমার প্রতি আমাদের দৃষ্টি নিবৃত্ত তুমি মসিহা बनো খোদার জন্য তুমি খোদার জন্য খোদার Waste আল্লাহর Waste তুমি আমাদের যুলমাসীর হয়ে দাও তো এইভাবে বিভিন্ন বড় বড় উলামারা তখন মেজা গোলাম আহমদ কাদিয়ানি আলাইহিস সালাতু ওয়াস সালামের হাতে বয়াত নেবার জন্য যে তার হাতে বয়াত নিয়ে ইসলামের তারা সেবা করবে মহানবী সাল্লাহামের সম্মানকে এই পৃথিবীতে প্রতিষ্ঠিত করবে ইসলামকে প্রতিষ্ঠিত করবে কোরআনের মর্যাদাকে প্রতিষ্ঠিত করবে এভাবে তারা যখন মির্জা গুলাম আহমদ কাদিয়ানি আল ইসলাতামকে বারবার বলতে থাকেন কিন্তু তিনি বয়াত নেননি আল্লাহর পক্ষ থেকে তখনও এ আদেশ হয়নি বয়াত নেয়ার যদিও আঠারোশো বিরাশি সনে আজম মির্জা গুলাম আহমদ কাদিয়ানি আলী সাল্লাহ উপর আল্লাহ তালা এই ইলহাম করেছিলেন কুলিন্নি উমের তো ওয়ানা আউ্বালুল মুমিনিন তুমি বলো যে আমাকে প্রত্যাদিষ্ট করা হয়েছে আমাকে আল্লাহ তালার তরফ থেকে দাঁড় করানো হয়েছে আর আল্লাহ যে আমাকে দাঁড় করিয়েছেন আমাকে আমাকে নির্বাচিত করেছেন আল্লাহ তালা আমি এতে বিশ্বাস করি এবং যখন সময় অতিবাহিত হলো আল্লাহর পক্ষ থেকে আদেশ আসলো তখন মির্জা গুলাম মোহাম্মদ কাদিয়ানি আল্লাহ সালাম আল্লাহ তালার নির্দেশে তেইশে মার্চ আঠারোশো উনানব্বই সনে তিনি লুধিয়ানার সুফি আহমদ জাহান সাহেবের বাড়িতে এই বয়াতের অনুষ্ঠান করেন আর এটা সম্পূর্ণরূপে আল্লাহ তালার নির্দেশে এবং রসুল করিম সাল্লাহ ইসলামের আদেশ ছিল যে যখন সেই প্রতিশ্রুত মাসি ও দিয়ে আসবে তোমরা তার হাতে বয়াত করো এর যে প্রয়োজনটা কি ছিল যে একটা পৃথক জামাত বানানোর জন্য কথা হলো এই যে রসুল করিম সাল্লাহ আলী ওসাল্লাম যখন এই ভবিষ্যৎবাণী করে দিয়েছিলেন যে ইমাম মাহাদি যখন আসবে যখন সে প্রতিশ্রুত মাহাদিকে তোমরা দেখবে তোমরা তার হাতে বয়াত করবে এবং এই বয়াতের জন্য যদি বরফের পাহাড় দিয়ে তোমাদের অতিক্রম করতে হয় তবুও তোমরা তার কাছে যাবে অর্থাৎ যত বাধা বিপত্তি আসুক না তোমরা সেই বাধা বিপত্তি অতিক্রম করে সেই মাহাদির হাতে বয়াত করবে সুতরাং হজরত মোহাম্মদ মুস্তফা সাল্লাহ আলহিমের নির্দেশে যখন তিনি আর আল্লাহর নির্দেশে যখন তিনি আর ভবিষ্যৎবাণী অনুযায়ী যখন তিনি বয়াত করলেন বয়াত নিলেন তখন অটোমেটিক্যালি একটা পৃথক জমা তৈরি হয়ে গেল কেননা উম্মতে মোহাম্মদিয়াকে এক হাতে একত্রিত করার জন্য উম্মতে ওয়াহেদা বানানোর জন্য এক উম্মত বানানোর জন্য জরুরি ছিল আবশ্যকীয় ছিল যেন এক নেতার অধীনে তারা হন এবং এক একত্রিত হয়ে ইসলামের প্রচার সারা বিশ্বে করেন ধন্যবাদ মৌলানা সালাম সাহেব আমি আপনার কাছে আরেকটি প্রশ্ন নিয়ে যেতে যাচ্ছি একটি খুব সংক্ষিপ্ত একটি প্রশ্ন সেটা হচ্ছে যে আমরা মুসলমান এবং কোরআন হাদিসের কথা মানি যা যার পবিত্র গ্রন্থ কোনো কষ্টের ব্যাপার নয় কিন্তু এই যে ধারাপৃষ্ঠা আর অনেক ধর্মগ্রন্থ আছে পৃথিবীতে আরও বিভিন্ন ধর্মাবলম্বী রয়েছে বিভিন্ন বিশ্বাস রয়েছে বিভিন্ন ধর্মগ্রন্থ রয়েছে আমার কাছে আপনার প্রশ্ন হচ্ছে যদি সংক্ষেপে উত্তর দিতেন অন্যান্য ধর্মগ্রন্থে এই মহাপুরুষ হজরত মির্জা গোলাম আহমদ আল কাদিয়ানি আলাই সাল্লাম সম্পর্কে কি বলা হয়েছে তার ব্যাপারে কি কোনো কথা বলা হয়েছে কিনা যদি সংক্ষেপে উত্তর দিতেন হয়েছে যে যখন শেষ জমানায় শেষ যুগে বা দুনিয়ার যখন চরম অশান্তি বিরাজমান হবে তখন তাদের মধ্যে আল্লাহ তালা একজন মহাপুরুষ আবির্ভূত করবেন যেমন অগ্নি উপাসকদের জিন্দা বিস্তার পুস্তকে পার্সিদের পুস্তকে লেখা রয়েছে যে শেষ যুগে এমন একজন ব্যক্তির আবির্ভাব ঘটবে যখন পৃথিবীতে অন্ধকার ছেয়ে যাবে এবং হানাহানি হবে তখন আল্লাহর পক্ষ থেকে একজনকে পাঠাবেন যিনি সমস্ত জাতিকে এক করবেন অনুরূপ ভাবে যদি আমরা বাইবেলের দিকে তাকাই বাইবেলেও হজরত মোহাম্মদ মুস্তফা সাল্লাহামের আবির্ভাবের কথা বলা হয়েছে দ্বিতীয় বিবরণের আঠারো থেকে বিশ নম্বর আয়াতে এটা বর্ণনা করা হয়েছে যে হাজরত মুসাল ইসলামকে বলছেন তিনি তোমার ভাইয়ের মধ্যে থেকে তোমারই মতন একজনকে প্রেরিত করবেন যিনি আমার নাম নিয়ে কথা বলবেন ঠিক হাজরত মুসা আল ইসলামের সাদৃশ্যের কথা বলা হয়েছে মহানবী সাল্লাহ ইসলাম যেভাবে মুসা আল ইসলাতামের তেরো শতাব্দীর পর ঈসা ইসলামের আবির্ভূত আবির্ভাব ঘটেছিল ঠিক মহানবী সাল্লাহ ইসলামের উম্মতের মধ্যেও তার তেরো শতাব্দীর পর সেই মাহদির আবির্ভাবের ঘটনা ভবিষ্যৎবাণী এভাবে বলা আছে ঠিক অনুরূপ ভাবে আমরা ইঞ্জিলের যদি ইঞ্জিলে যদি তাকাই তাহলে সেখানেও আমরা দেখতে পাই যে সেখানে লুকাতে মাত্র লুক পুস্তকের তেরো অধ্যায়ের পঁয়ত্রিশ নম্বর আয়াতে অনুরূপ ভাবে জন পুস্তকের চোদ্দ নম্বর অধ্যায়ের ষোলো নম্বর অধ্যায় আয়াতে এ কথা বলা আছে যে সেই শেষ জমানায় আবার আবির্ভূত হবেন আল্লাহর কাছে তিনি দরখাস্ত করবেন পিতার কাছে অনুরোধ করবেন এবং আল্লাহ তালা একজন সাহায্যকারী পাঠাবেন যিনি কেমন পর্যন্ত তোমাদের সাথে থাকবে এইভাবে বিভিন্ন ভাবে ইঞ্জিলের মধ্যে মাদির কথা আবির্ভাবের কথা বলা আছে বুদ্ধদের গৌতম বুধ বলে গিয়েছেন যে আমি শেষ বুধ নই আবার আসবেন আবার আমি আবির্ভূত হব বা আমার এরকম একজন পৃথিবীতে আবির্ভাব হবে অনুরূপ ভাবে কলকি পুরাণে অনুবাদক যিনি স্বামী জগদীশ জগদীশ চন্দ্র তিনি লিখেছেন যে বর্তমান সময় কলকি পুরাণ সকলের কণ্ঠস্থ হওয়া উচিত কেননা বর্তমান যুগেই কল্পে অবতীর্ণ হবেন অর্থাৎ যখনই ধর্মে অনাচার হবে সেই সময়ই আল্লাহর পক্ষ থেকে আবির্ভূত হবার জন্য কথা বলা আছে গীতার চতুর্থ অধ্যায়ের সাত থেকে আট নম্বর শ্লোকে তো সময় অল্প এই জন্য সংক্ষিপ্ত ভাবে বললাম যে প্রতিটি গ্রন্থে প্রতিটি ধর্মে শেষ যুগে আগমনকারী এক ব্যক্তির কথা বলা হয়েছে এবং মহানবী সাল্লাহ আলী দ্বারা সেই মহান ব্যক্তিত্বের নাম ইমাম মাহাদি ও মসিহ আখ্যা দেওয়া হয়েছে ধন্যবাদ মৌলানা সালামা সাহেব আপনার মূল্যবান বক্তব্যের জন্য মুসিমাদ আল ইসলাম তার বিখ্যাত পুস্তক কিস্তি নুতে লিখেছেন আমি আমার খোদাকে মোহাম্মদ সাল্লাহ আলাইহাসাল্লামের মাধ্যমে পেয়েছি সেই সর্বশক্তিমান সত্য এবং কামেল খোদাকে আমার আত্মা এবং আমার দেহের প্রতিটি অনু পরমাণু সিজদা করে আর সহস্র সহস্র দরুদ সালাম রহমত এবং বরকত সেই পবিত্র নবী মোহাম্মদ সাল্লাহ আলহি ওয়াসাল্লামের উপর বর্ষিত হোক যার মাধ্যমে আমি সেই জীবন্ত খোদাকে পেয়েছি মৌলানা সোলামা সাহেবের কাছে এই বিষয়টি নিয়ে আমি একটি বিষয়টি নিয়ে জানতে চাইব যে এই যে গভীর ভালোবাসা আর এই গভীর প্রেম সর্বদা বিভোর ছিলেন হজরত ইমাম মাহাদি আল্লাহ আলাইসাল্লাম এমন কিছু ঘটনা আমাদের শ্রোতাদের উদ্দেশ্যে উদ্দেশ্যে বলুন মৌলানা সোলামান সাহেব জি ধন্যবাদ যেভাবে আপনি বলেছেন রসুল আকরাম সাল্লাহ ইসলামের আসলে প্রতিটি অণু পরমাণু এবং শরীরের প্রত্যেকটি অঙ্গ রসুল সাল্লাহ সাল্লামের ভালোবাসায় বিভোর ছিল যেমন তিনি আয়নায় কামালাতে ইসলাম পুস্তকে লিখেছেন ইয়া হিব্বি ইন্নাকা কাদ দাখালতা মাহাব্বাতান ফি মুহজাতি ওয়া মাদারিকি ওয়া জানানি হে আমার প্রিয় প্রেমাস্পদ তোমার প্রেম ও ভালোবাসা আমার প্রাণ আমার ইন্দ্রিয় এবং আমার হৃদয়ের অন্তঃস্থলে স্থান করে নিয়েছে এই যে কথা বলেছেন যে তার প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গে তার ভেতর বাহির সবকিছুতে রসুল আকরম সাল্লাহ ইসলামের ভালোবাসা ভরা ছিল যদি বিস্তারিত আলোচনা করতে হয় অনেক সময়ের প্রয়োজন তার জীবনের প্রতিটি ক্ষেত্র যদি জীবনী কেউ পড়ে তাহলে হজরত মসিম মাহমুদ আল্লাহ ইসলামের বাল্যকাল থেকে শুরু করে জীবনের শেষ দিন পর্যন্ত তিনি যে কলম ধরেছেন হজরত মোহাম্মদ মুস্তফা সাল্লাহ ইসলামের ভালোবাসায় মোহাম্মদ সাল্লাহ ইসলামের শ্রেষ্ঠত্ব প্রকাশের জন্য তিনি কাজ করে গেছেন আর এই সম্পর্কে অনেক বর্ণনাও পাওয়া যায় যে তার যে ঘটনাও পাওয়া যায় যেমন হজরত আব্দুল করিম সাহেব শিয়ালকুটি সাহেব বর্ণনা করছেন যে একবার দুপুরবেলা আমি মসজিদে মোবারকে প্রবেশ করি তখন আমি দেখি যে হাজরত মসিম মাহমুদ আল্লাহ ইসলাম একা একা পাইচারি করছেন আর ধীরে ধীরে গুনগুনিয়ে কি যেন একটা বলছেন তো আছে কি শুনতে পাই যে তিনি হাসান বিন সাবেতের একটি পংক্তি পড়ছেন যে কুন্তা সাবাদ আলে নাজিরি বা আমি আলাইকা নাজেরো মনসা আবাদাকা ফালিয়ামদ আলাইকা কুন্তু হাজেরো যে হাসান বিন সাবেদ এই পংক্তি পড়েছিলেন রসুল আকরম সাল্লাহ ইসলামের মৃত্যুতে যে হে আমার প্রিয় তুমি আমার চোখের মনি ছিলে আজ তোমার মৃত্যুতে আমি অন্ধ হয়ে গেছি এখন তোমার পর যে চায় মরুক আমার কোনো ভ্রুক্ষেপ নেই আমি তো তোমার মৃত্যুর ভয়ে ছিলাম বর্ণনাকারী বলছেন শিয়ালকোটি সাহেব তখন হুজুরকে দেখে মনে হচ্ছিল যে তিনি এই দুঃখিত আমার আমার একটি আমার একটি প্রশ্ন নিতে হচ্ছে এক ভাই আছেন আমাদের লাইনে ভাই সালাম আলাইকুম প্রশ্নটি করুন ইসলাম আলাইকুম ওয়া সালাম প্রশ্নটি করুন আমার নাম আমার প্রশ্নটি হচ্ছে যে মৌলানা সালেমান সাহেব অথবা সুলেমান সালেমান সাহেব সম্ভবত কোরআন শরীফ অথবা হাদিসের থেকে বললেন যে ঈসা ইবনে মরিয়ম আসবে তো ঈসা ইবনে মরিয়ম তো এটা তার মানে কনফার্ম করে দেওয়া হলো যে সেই ঈসাই ঈসা মানে মরিয়মের পুত্র ঈসা তার মানে দিস ইজ পারফেক্টলি ওই ঈসার আসলে কথাই বলা হচ্ছে তো মরিয়মের পুত্র ঈসা ঈসা সদৃশ তো না যেখানে ঈসা ইবনে মরিয়ম বলছে এইটা যদি একটু ক্লিয়ার করে দেন মনাসাব আমাদের এই এই শ্রোতা প্রশ্ন করছেন যে হাদিসে আছে ঈসা ইবনে মরিয়ম আবির্ভূত হবেন তো ঈসা ইবনে মরিয়ম হাদিসটি অনেকটা পরিষ্কার প্রশ্নটি মানে এই হাদিসটি অনেক পরিষ্কার যে ঈসা ইবনে মরিয়ম আসবে মরিয়মের পুত্র ঈসা আসবেন তো এখানে এই এই ব্যাপারটা যদি আমাদের শ্রোতাদের উদ্দেশ্যে একটু পরিষ্কার করে বলতেন ঈসা আল ইসলামের আর খুব সংক্ষেপে বলছি পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বলেছেন ওয়া আতাসমু জামিয়া তোমরা আল্লাহ তালার রশিকে শক্তভাবে আঁকড়ে ধরো কিন্তু আমরা কেন রশি খুঁজি না রশি কোরআন শরীফে তো স্পষ্ট রশির কথা উল্লেখ আছে আমরা রশি খুঁজি না কেন রশি খুঁজি না এই কারণে যে বাহ্যিক ভাবে আল্লাহর পক্ষ থেকে কোনো রশি ঝুলানো নাই যেহেতু রশি ঝুলানো নাই সমস্ত আলে মোলামা এই মোফাসেরিনরা এটার ব্যাখ্যা করে নিয়েছে যে রশি বলতে আল্লাহ তালার পক্ষ থেকে যে কিতাবাদি এবং রসুল সাল্লাহ ইসলামের শিক্ষা এসেছে সেগুলোকে আঁকড়ে আঁকড়ে ধরতে হবে কোরআন শরীফে আল্লাহ তালা বলেছেন নিসা উল্লাকুম হারসুল্লাকুম যে স্ত্রী হলো তোমাদের খ্যাত তাহলে চাষাবাদ কেন করেন না বলা হয়েছে যে হুন্না লিবাসুল্লাকুম তারা তোমাদের পোশাক তাহলে তাকে সেলাই করে পড়েন না কেন এ কারণে পড়েন না কারণ সেটা যখন বাস্তবে সেটা নাই তখন সেটাকে একটা আক্ষরিকভাবে যখন সম্ভব হয় না স্পষ্টভাবে তখন সেটাকে সেটার গুণগত এবং রূপকের আশ্রয় নিতে হয় এবং কোরআন শরীফে এটা ভুরি ভুরি উদাহরণ রয়েছে রসুল আকরম সাল্লাহ ইসলাম শেষ যুগে প্রতিশ্রুত ঈসা ইবনে মারিয়ামের উল্লেখ করেছেন একথা সত্য বুখারি মুসলিম শরীফ এবং অন্যান্য হাদিস গ্রন্থে রয়েছে কিন্তু কোরআন শরীফ এবং রসুল সাল্লাহ ইসলামের হাদিস দ্বারাই স্পষ্ট প্রমাণিত যে দু বছর আগে যে ঈসা ইবনে মারিয়াম এসেছিলেন তিনি স্বাভাবিকভাবে ইন্তেকাল করেছেন এবং মারা গেছে কোরআন শরীফের তিরিশটি আয়াতের সাক্ষ্য রয়েছে এবং কোনো মানুষ উপরে বেঁচে থাকতে পারে না এটা অসম্ভব জি এই আমাদের ওয়েবসাইটে তিরিশটি আয়াত দিয়েই এটা প্রমাণ করা আছে যে তিনি স্বাভাবিকভাবে ইন্তেকাল করেছেন তাহলে রসুল সাল্লাহ ইসলামের কথার অর্থ কি রসুল সাল্লাহ ইসলামের কথার অর্থ হলো রসুল সাল্লাহ ইসলামের দুটা নাম আপনাদের আপনাদের জানা আছে একটা মোহাম্মদ এবং একটা আহমদ মোহাম্মদ নাম হজরত মুসা আল্লাহ ইসলামের যে বীরত্ব এবং সাহসিকতা সেটার প্রতিনিধিত্ব করছে তার রসুল আকরম সাল্লাহ ইসলামের প্রতাপের বই প্রকাশ করছে আর আহমদ নাম হজরত ঈসা আলাহ ইসলামের গুণের প্রতিনিধিত্ব করছে অর্থাৎ প্রেম প্রীতি ভালোবাসার প্রতিনিধিত্ব করছে রসুল আকরাম সাল্লাহ ইসলামের পর ইসলামের প্রাথমিক যুগের ইতিহাস যদি পড়ে দেখেন তাহলে দেখবেন যুদ্ধ বিগ্রহের একটা সময় কেটেছে মানুষ ভুলেই গেছে যে মানুষকে ভালোবাসতে হয় যুক্তির সাথে কথা বলতে হয় ইসলামের সুন্দর শিক্ষা তুলে ধরতে হয় এবং রসুল আকরাম সাল্লাহ ইসলামকে আল্লাহ তালা এই বিষয়টা জানিয়েছিলেন যে মুসলমানরা একসময় ইহুদিদের রূপান্তরিত হবে এবং এই সংক্রান্ত হাদিসও আছে এখন যখন মুসলমানদের মাঝে কট্টরতার সৃষ্টি হয়ে যাবে কে আসবে রসুল আকরম সাল্লাহ ইসলামের মাঝে যে ইসার গুণ ছিল অর্থাৎ আহমদি গুণ সেই আহমদি গুণের বই প্রকাশ করবে এই কারণে রসুল আকরম সাল্লাহ ইসলাম তার ভবিষ্যৎবাণীতে উল্লেখ করেছেন যে প্রতিশ্রুত যে মহাপুরুষ আসবে সে ঈসা ইবনে মারিয়াম হবে তো বাকি আরো বিস্তারিত আলোচনা করা যায় কিন্তু যেহেতু সময় সংক্ষিপ্ত আমি এ কারণে সংক্ষেপ করলাম যে এ কারণে রসুল আকরম সাল্লাহ ইসলাম সেই দিকে ইঙ্গিত করেছেন যেভাবে ইহুদিরা কট্টর পন্থা অবলম্বন করেছিল এবং তাদের জন্য প্রেম ভালোবাসার শিক্ষা নিয়ে এসেছিল ঈসা আলাহ ইসলাম ঠিক একইভাবে আমার উন্মতের লোকেরা এই যে যুদ্ধ বিগ্রহ আমি বাধ্য হয়ে করেছি এটাকে তারা ফরজ মনে করে তারা কট্টর পন্থায় চলে যাবে এবং তাদেরকে সংশোধনের জন্য আল্লাহ তালার পক্ষ থেকে মোহাম্মদী মসি আসবে এবং এটা দু বছর আগের মসি নয় কেননা কোরআন শরীফ এবং হাদিস থেকে তার মৃত্যু প্রমাণিত ধন্যবাদ এখন আমি ওই একটা এটা ইয়ে করছি যে মসিম মাহমুদ আল্লাহ ইসলামের যে ইয়েটা মসিম মাহমুদ আল্লাহ ইসলাম ভালোবাসা রাখতেন তো বর্ণনাকারী বলছিলেন যে এই যে হাসান বিন সাবেদের পঙ্ক্তিটি পড়ছিলেন এই পঙ্ক্তিটি পড়ে রসুল মির্জা গোলাম আহমদ কাদিনী আল্লাহ ইসলাম অঝরে কাঁদছিলেন যে এবং আকুতি করছিলেন যে হায় এই কথা আমার মুখ দিয়ে কেন বেরোলো না আমি কেন এই কথাটি বলতে পারলাম না আরেকটি ঘটনা রয়েছে যে একটি প্ল্যাটফর্মে পন্ডিত লেখরামের সাথে দেখা হয়েছিল তিনি সালাম দিয়েছিলেন সালামের উত্তর নেন নেই হাজার মসিমাদুল্লাহ ইসলাম কেন কেননা এই পন্ডিত লেখরাম বড় নেতা হলেও আমাদের নবী হাজরত মোহাম্মদ মুস্তফা সাল্লাহামকে গালিগালাজ করতো এ কারণে এত রাগান্বিত হয়েছিলেন যে আমার নেতাকে গালি দেয় আর আমাকে এসে সালাম দেয় এটা কখনো হতে পারে না আমি সংক্ষেপে এতটুকুই বললাম তো মসজিদ মাহমুদুল্লাহ ইসলামের সারা জীবন রসুল প্রেমে ভরপুর ধন্যবাদ মৌলানা মোহাম্মদ সুলাইমান সাহেব আসলে আমাদের আজকের এই প্রশ্নগুলো এত ব্যাপক আলোচনার দাবি রাখে যেটা এত ছোট বা এত অল্প সময়ে এটা বোঝে বুঝিয়ে বলাটা খুবই কঠিন হয়ে দাঁড়াচ্ছে শ্রোতামণ্ডলী আপনারা এই অনুষ্ঠান শুনতে পাচ্ছেন একশো দশমিক সাত এফ এম তরঙ্গে আমাদের অনুষ্ঠানে যদি আপনারা আমাদের আলোচকবৃন্দদের সাথে কথা বলতে চান আমাদের স্টুডিওতে ফোন করুন four one six four one zero six five two two one eight five five four one zero six five two two এই নম্বরে আগে বলেছি আমাদের অনুষ্ঠানে আজ উপস্থিত উপস্থিত আছেন রেডিও আহমদিয়া বাংলার অনুষ্ঠানের বাংলা অনুষ্ঠানের পরিচালক এবং আমাদের জামাতের একনিষ্ঠ কর্মী জনাব তহিদুল ইসলাম সাহেব একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আমি আপনার কাছে জানতে চাইব যে এই পৃথিবীতে বহু নবী রাসুলের আগমন আগমন হয়েছে বিভিন্ন জাতির মধ্যে হয়েছে বিভিন্ন গোষ্ঠীর মধ্যে বিভিন্ন নবী এসেছেন এবং তাদের সত্যতার প্রমাণ হিসেবে বহু ঐশী নিদর্শন প্রদর্শিত হয়েছে এবং এমন হওয়াটাই স্বাভাবিক যে এখন প্রশ্ন হলো যে হজরত মির্জা গোলাম আহমদ আলাইসাল্লামের সত্যতার প্রমাণ হিসেবে কি ধরনের আসমানি নিদর্শন প্রদর্শিত হয়েছিল জনাব তহিদুল ইসলাম সাহেব যদি সংক্ষেপে উত্তর দিতেন ধন্যবাদ রিঙ্কিয়ক সাহেব পবিত্র সুর আল নহলে আল্লাহ তালা বলেছেন সুর আল নহলের তেরো নম্বর আয়াত এবং তিনি রাত ও দিনকে সূর্য এবং চন্দ্রকে তোমাদের সেবায় নিয়োজিত করেছেন এবং তারই আদেশে নক্ষত্ররাজিও তোমাদের সেবায় নিয়োজিত রয়েছে নিশ্চয়ই এতে তাদের জন্য নিদর্শন রয়েছে যারা বিবেক বুদ্ধি খাটায় আসল কথা হলো যে মানুষের জীবনে চন্দ্র গ্রহ চন্দ্র সূর্য নক্ষত্র এ ধরনের যে মহাজাগতিক বস্তু এগুলো অত্যন্ত আমাদের প্রয়োজনীয় আমাদের খেয়ে পরে বেঁচে থাকা ছাড়াও আমরা যেমন সময় গণনা করা বা চলতে ফিরতে দিক নির্দেশের জন্য আমরা এদের দিকে তাকিয়ে থাকি পবিত্রকরণের এই আয়ত অনুযায়ী দৈহিক প্রয়োজন ছাড়াও এই আসমানি বস্তুসমূহ আল্লাহ তালা বিশেষ নিদর্শন হিসাবে কাজ করে আল্লাহ তালা তার নবীর সত্যতা হিসেবেও এদেরকে ইয়ে ব্যবহার করেন মহানবী হজরত মোহাম্মদ সাল্লাহাম তার সময় যে চন্দ্র দ্বিখণ্ডিত হওয়ার ঘটনা ঘটে উল্কা উল্কা ব্যাপক উল্কাপাতের ঘটনা ঘটে এগুলো সেই ঐশী আসমানি নিদর্শনের পরিচয় একইভাবে মহানবী হজরত মোহাম্মদ সাল্লাহাম হজরত ইমাম মাহাদির যে আবির্ভাবের সত্যতা হিসেবেও কয়েকটি আসমানি নিদর্শনের ঘটনা বলে গেছেন তার মধ্যে প্রথমটি বর্ণিত হয়েছে দারকুতনির হাদিসে হাদিসটি এরকম বলা হয়েছে নিশ্চয়ই আমাদের মাহাদির সত্যতার জন্য এমন দুটি লক্ষণ আছে যা আকাশমণ্ডল ও পৃথিবীর সৃষ্টি অবধি আজ পর্যন্ত অন্য কারোর সত্যতার নিদর্শন হিসেবে প্রদর্শিত হয়নি আর তা হলো একই রোজার একই রমজান মাসে চন্দ্রগ্রহণের প্রথম রাতে চন্দ্রগ্রহণ হবে এবং সূর্যগ্রহণের মধ্যম তারিখে সূর্যগ্রহণ হবে এখানে এখানে যে হাজার জিনিসটা বলা হয়েছে যে একই রোজার মাসে চন্দ্রগ্রহণ সূর্যগ্রহণ হবে সাধারণত একই রোজার মাসে চন্দ্রগ্রহণ সূর্যগ্রহণ হলে এর মধ্যে ব্যবধান থাকে চোদ্দ দিন আর এই হাদিসে বলা হয়েছে যে এই যে নিদর্শন হিসেবে হবে যেটা যে একই রোজার মাসে চন্দ্রগ্রহণ এবং সূর্যগ্রহণ হবে ইমাম মাহাদির নিদর্শন হিসাবে এবং সেক্ষেত্রে ব্যবধান হবে পনেরো দিন এগুলো প্রকৃতিতে একটি বিরল ঘটনা তো আরবি আরবি যে আরবি যে আরবি যে মাস ক্যালেন্ডার সেখানে চাঁদের গতি অনুযায়ী চাঁদের অ্যাপিয়ারেন্স অনুযায়ী দিনের মানে দিন গণনা করা হয় এই হিসেবে আরবি ক্যালেন্ডার অনুযায়ী চাঁদের চন্দ্র মাসের তেরো চোদ্দো পনেরো তারিখের যে কোনো রাতে চন্দ্রগ্রহণ হতে পারে আর সূর্যগ্রহণ হতে পারে চন্দ্র চন্দ্র মাসের সাতাশ আঠারো উনত্রিশ তারিখের যে কোনো দিনে এই হাদিস অনুযায়ী আচ্ছা এখন শিয়া সুন্নি সকল সকল ফেরকা মানুষ এই হাদিসকে সকলের হাজির গ্রন্থে হাজির বর্ণনা বর্ণনা বর্ণনা আছে এবং যুগে যুগে মুসলমান আলেমরাও এই হাদিসটি বর্ণনা করেছেন ইমাম হাদির নিদর্শন হিসাবে তো হজরত মির্জা গুলাম আহমদ আলাইসাল্লাম যখন ইমাম হাদির দাবি করেন তার দাবির পরে এই হাদিসের সত্য সত্যতা অনুযায়ী দেখা যায় তেরোশো এগারো হিজড়ি তেরো রমজান যেটা ইংরেজি আঠারোশো চুরানব্বই সনের একুশে মার্চ তারিখে সন্ধ্যা সময় চন্দ্রগ্রহণ এবং ঠিক পনেরো দিন পরে হাদিসে বর্ণিত যে ব্যবধান পনেরো দিন আঠাশে রমজান তারিখ যে যে ছয় এপ্রিল সকাল নয়টা থেকে এগারোটায় সূর্যগ্রহণ হয় এটার কাদিয়ানের সময় অনুযায়ী ভারতের কাদিয়ানের সময় অনুযায়ী এবং আল্লাহ তালা এই নিদর্শন পশ্চিমা বিশ্বকে দেখিয়েছেন ঠিক পরের বছর যেটা তেরোশো বারো হিজড়ি রমজান মাস এবং মার্চ আঠারোশো পঁচানব্বই দ্বিতীয় যে আরেকটি নিদর্শন আছে সেটা আমি উল্লেখ করবো সময়ের দিকে খেয়াল রাখে অত্যন্ত সংক্ষেপে মহানবী অজ মোহাম্মদ সাল্লাহ সাল্লাম বলেছেন যে ইমামাদের বা সময় শেষ যুগে একটা নিদর্শন হবে যে সে সময় একটা বিশেষ ধূমকেতু আবির্ভাব হবে যার নাম জুস সিনেন এবং অন্যান্য মুসলমান সম্প্রদায়ের নেতারাও যেমন আহলাদি সম্প্রদায়ের নেতা জানা সিদ্দিক হাসান খান সিদ্দিক হাসান খান সাহেব তার হিজাজুল কারামা বইতেও এই বিস্তৃত আলোচনা করেছেন তো এই হিসেবে আমরা দেখি যে ঠিক এই ইমাম মাদি ইসলাম আঠারোশো বিরাশি সনে তিনি যুগের মোজাদ্দিদ হওয়ার দাবি করেন হওয়ার দাবি করেন ঠিক ওই বছরই বিশেষ ধূমকেতুর আবির্ভাব হয় আঠারোশো বিরাশি সনের সেপ্টেম্বর মাসে এবং এটা ছিল অত্যন্ত একটা ব্যতিক্রম ধর্মী উল্কাপিণ্ডের ঘটনা ঘটে এবং যেটা খালি চোখে দেখা এমনকি দিনের বেলা খালি চোখে দেখা যাচ্ছিল এবং এটার এটার এত এত উজ্জ্বল এবং প্রকাশমান ছিল যে ইংরেজিতে এটাকে বলা হয়েছে the great the the great comet আপনারা যদি গুগল সার্চ করেন the great comet eighteen eighty two তাহলে দেখতে পাবেন যে এই এই উল্কাপাতের যে এই বিশেষ উল্কাপাতের ঘটনা ঘটা ওই সময়ে সারা বিশ্বে আলোড়ন সৃষ্টি করেছিল এবং পৃথিবীর বিভিন্ন অংশে এটা দৃশ্যমান হয় সময়ের দিকে লক্ষ্য রেখে আমি এখানে আমার এটা শেষ করছি ধন্যবাদ জনাব তহিদুল ইসলাম সাহেব সম্মানিত শ্রোতামণ্ডলী এই ছিল আমাদের আজকের এক ঘন্টার আয়োজন আজ আমরা আহমদিয়া মুসলিম জামাতের ধর্মবিশ্বাস এবং এই জামাতের প্রতিষ্ঠাতা এবং প্রতিষ্ঠার উদ্দেশ্য ও লক্ষ্য কী এবং একই সাথে আরও বিভিন্ন কথা বলেছি আপনাদের কাছে আমাদের বিনীত অনুরোধ যে প্রতিষ্ঠিত মুসি ও ইমাম মাহদি আবির্ভূত হয়েছেন তা যাচাই বাছাই করে দেখুন কারো কথায় প্ররোচিত না হয়ে অন্য কারো কথায় কর্ণপাত না করে সরাসরি আল্লাহ তালার দরবারে জিজ্ঞেস করুন যে ইমাম মাহাদি হওয়ার দাবি করেছেন তিনি কি সত্য না মিথ্যা যদি আপনার মন পরিষ্কার হয় আল্লাহর পক্ষ থেকে আপনি কোনো ইশারা পান এবং যদি আপনি বুঝতে পারেন যে হজরত মির্জা গোলাম আহমদ কাদিয়ানি আলাহ সাল্লাম তথা প্রতিষ্ঠিত মসি ও ইমাম মাহাদি সত্য তাহলে তার হাতে বয়াত করুন আহমদে মুসলিম জামাতের ভুবনে আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি আপনারা যারা আমাদের এই অনুষ্ঠান শুনেছেন অনুষ্ঠানকে প্রাণবন্ত করেছেন এবং সম্মানিত আলোচকবৃন্দদের সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমাদের আজকের এই অনুষ্ঠানকে সফল করার জন্য এছাড়াও পর্দার অন্তরালে যারা কাজ করেছেন কারিগরি সহযোগিতায় ছিলেন তাদেরকে